বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আর সানডে সাসপেন্সে মে মাস রে মাস গোটা মে মাস আপনি শুনবেন শুধু সত্যজিৎ রায়ের গল্প আজ আপনার জন্য ধাপ্পা গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় চৈত্র তেরোশো আটাশি বঙ্গাব্দে গল্পের কথক এবং সূত্রধার আমি দ্বীপ শুরু হচ্ছে ধাপ্পা চার্লস বেকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক আপনার ক ভলিউম ছিল সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের দিকে তার বন্ধু অধ্যাপক রনেন সেনগুপ্তর ছেলে মহিম সবে লাইব্রেরিয়ানশিপ পাশ করেছে সে নিজেই আগ্রহ করে তার সমরেশ কাকার আড়াই হাজার অগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে শেলফে রেখে তাদের একটা তালিকা করে দেবার ভার নিয়েছে কেন দু ভলিউম মাত্র একটাই পাচ্ছি সেকেন্ডটা সে কি ভালো করে দেখেছো হ্যাঁ আশ্চর্য সেটটা কানা হয়ে গেল ও বই যে আর পয়সা দিলেও পাওয়া যায় না সমরেশ ব্রহ্মের বইয়ের নেশা সেই কলেজ থেকেই পঁচিশ বছর আগের কথা ইতিহাসের ছাত্র ছিল সে তবে তার বাইরেও অনেক বিষয়ে বইয়ের প্রতি তার আকর্ষণ ছিল যেমন ভ্রমণ কাহিনী শিকার কাহিনী প্রত্নতত্ত্ব অ্যানাটমি আর ম্যাজিক ম্যাজিক ছিল প্রথমে সমরেশের হবি তারপর ক্রমে সেটা নেশায় দাঁড়ায় বাপ ছিলেন কলকাতার নাম করা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম ছেলেও বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাশ করে আসে এমন একটা ইচ্ছে বাপের ছিল এবং সেই ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েও ছিল বিলেতে কিন্তু কেমব্রিজের ট্রিনিটি কলেজে তিন মাস পড়ার পর জাদুকর মার্কা সিলভারস্টোনের সঙ্গে আলাপ হয়ে পড়াশোনা শিখে উঠল সমরেশ তার বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হবার অনুরোধটা যাতে আরও জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভারস্টোনের একটা চিঠিও সে পুড়ে দিল খামের মধ্যে সিলভারস্টোন লিখেছে আদিনাথ ব্রহ্মকে তোমার ছেলের বন্ধু হিসেবেই তোমাকে লিখছি Samaresh is wonderfully clever with his hands ঐন্দ্রজালিক হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি এক্ষেত্রে যে কোনো সাধারণ বাপি হয়তো মর্মাহত হতেন না হয় মারমুখ হতেন কিন্তু আদিনাথ ছিলেন সাধারণের বাইরে তিনি ছেলেকে লিখলেন তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না তোর মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থেকে থাকে তাহলে সেটা স্ফুরণ হোক সেটাই আমার কাম লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থাকে তাহলে তার জন্য কি খরচ পড়বে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না আমি টাকা পাঠিয়ে দেব সমরেশ কিন্তু আর লন্ডনে থাকেনি দু মাসের মধ্যে দেশে ফিরে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যেস শুরু করে তখন তার বয়স বাইশ পঁচিশ বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায় সেটা অবশ্যই একক প্রদর্শনী শুধু হাত সাফাইয়ের খেলা তা সত্ত্বেও তরুণ জাদুকরের আশ্চর্য দক্ষতার প্রচুর তারিফ করে দৈনিক কাগজের সমালোচকরা বত্রিশ বছর বয়সে সাতজন সহকর্মী ও স্টেজ ইলিউশনের যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন ড্রামা দ্য গ্রেট শো এর শেষে দর্শকের তুমুল করধ্বনিতে হলে প্রথম সারিতে বসা আদিনাথ ব্রহ্মের বুক গর্বে দশ হাত হয়ে যায় উনিশশো চুয়াত্তরে আদিনাথ মারা যান বাপের একমাত্র সন্তান হিসেবে সমরেশ তার সম্পত্তির মালিকানা পায় কিন্তু ততদিনে তার নিজের রোজগারও কিছু কম নয় ভারতের বিভিন্ন শহর থেকে ডাক তো আসেই সেই সঙ্গে বিদেশ থেকে আহ্বান আসা শুরু হয়েছে আইটেমগুলোর উৎকর্ষ ছাড়াও সমরেশের শোয়ের দুটো বিশেষত্ব দেশ বিদেশের দর্শককে বিশেষভাবে মুগ্ধ করেছে জাদুকরের বাচনভঙ্গিটাও তার ম্যাজিকের একটা অঙ্গ বলেই এতদিন লোকে মেনে নিয়েছে সমরেশ প্রথম দেখালো যে কথা না বলেও জাদু হয় আড়াই ঘন্টা শোয়ের মধ্যে একটি বারের জন্য মুখ খুলল না সে তার বদলে কানে শোনার জন্য যেটা থাকলো সেটা হলো সমরেশের দ্বিতীয় বিশেষত্ব সেতার শরদ বাঁশি ও তবলার একটি চমৎকার অর্কেস্ট্রার খাঁটি রাগ সঙ্গীত সমরস ব্যবহার করে তার জাদুর সঙ্গে সব দেশেরই দর্শকের কাছে এটা একেবারে নতুন জিনিস বিশেষ করে জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেভাবে খাপ খেয়ে যায় সেটা দর্শকের চিত্ত জয় না করে পারে না আজ একচল্লিশ বছর বয়সে সমরেশের খ্যাতি বিশ্বজোড়া তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তাও বেড়ে চলেছে উত্তরোত্তর কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে সাত দিনের সব টিকিট বিক্রি হয়ে যায় শোয়ের শেষে আনন্দে ও বিস্ময়ে বিভোর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে সমরেশ জানে যে একসঙ্গে হাজার দু হাজার লোককে সুকৌশলে ধাপ্পা দেওয়ার আট আজ তার হাতের মুঠোয় আমেরিকানরা তার তুলনা করে থার্স্টন ও হুডিনির সঙ্গে ব্রিটিশরা করে ম্যাস্কেলাইন ও ডেভিড ডেভান্টের সঙ্গে ফরাসিরা রোবেয়া উদা আর হংকংয়ে চীনেরা চিংলিং ফু এর সঙ্গে তবে সমরেশের আকাঙ্ক্ষার শেষ এখানেই নয় তার দৃষ্টি এখনো সামনের দিকে আরও নতুন নতুন জাদুর উদ্ভব করবে সে দর্শকদের আরও চমক দেবে মুগ্ধ করবে বিস্মিত করবে আর তাই বই কেনা আর বই পড়াও শেষ হয়নি ম্যাজিকের বই তো বটেই সেই সঙ্গে আছে উইচক্রাফট ভুডুইজম ইত্যাদি আদিম ম্যাজিক আর হিপনোটিজম ক্ল্যাভয়েন্স ভেন্ট্রিলকুইজম ইত্যাদি সংক্রান্ত বই শুধু এই সব বইয়েতেই তার তিনখানা বড় বুককেস ভরে গেছে বাইরে থেকে অর্ডার আছে আরও খান পনেরো সদ্য প্রকাশিত বইয়ের অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে বইগুলো অগোছালোভাবে ছড়িয়েছিল তাই বন্ধু পুত্রের প্রস্তাবে সমরেশ আপত্তি করেনি মহিমের কাজ শেষ হতে লাগবে আরো দিন চারেক এককালে বন্ধুবান্ধবদের বই ধার দিয়েছিল সমরেশ যদিও খুশি মনে দেয়নি কখনো কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে এটা যে চরিত্রের একটা দুর্বলতা সেটা সে নিজেও বুঝত কিন্তু বুঝেও কারুর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেনি কখনো ধার দেওয়া বইয়ের হিসেব রাখার জন্য একটি খাতা করেছিল সমরেশ যে বই নিচ্ছে সে নিজেই তার বইয়ের নাম এবং ধার নেওয়া তারিখ সে খাতায় লিখে রাখত বই ফেরত এলে সমরেশ এই নাম তারিখের ওপর দিয়ে কলম চালিয়ে পাশে একটা সই করে রাখত কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও দৃঢ় হয় আত্মপ্রত্যয় বাড়ে সেই কারণেই বোধ হয় বছর দশেক হল সমরেশ বই ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে মাফ করো ভাই ওই একটি অনুরোধ রাখতে পারবো না এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল আজকাল ব্যাপারটা সকলেই জানে তাই আর অনুরোধটা কেউ করেও না কিন্তু তা সত্ত্বেও ওই একটা বই বেপাত্তা হয় কি করে ওই খাতাটা একবার দেখলে হতো নাকি কিন্তু ম্যাজিকের বই নেবার মতো লোক ঠিক তো তেমন লোকও ছিল সমরেশের মনে পড়েছে মহিম পাশেই দাঁড়িয়ে সমরেশ তার দিকে ফিরল শোনো মহিম আমার ইতিহাসের বইয়ের শেলফের ডান দিকে একটা ছোট রাইটিং টেবিল আছে দেখেছ তো তার দেরাজে দেখবে একটা নীল রঙের নোটবুক আছে এককালে বই ধার দিয়েছি লোককে যে নিত সে ওই নোটবুকে লিখে রাখত একবার ওটাতে দেখো তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ ধার নিয়েছিল কিনা মহিম এক মিনিটের মধ্যেই খাতাটা নিয়ে এলো তার মুখে হাসি এই যে পাওয়া গেছে লাস্ট এন্ট্রি নামটা কাটা হয়নি সুশীল তালুকদার কি হ্যাঁ ঠিক ধরেছি দেখি খাতাটা যাক অন্তত হদিশ পাওয়া গেছে চার্লস ওয়েকম্যানের history of magic volume one ধার নিয়েছিল সুশীল তালুকদার দশ দশ বাহাত্তর তারিখে অর্থাৎ আজ থেকে দশ বছর আগে ফেরত দেয়নি হস্তাক্ষর সুশীলের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সুশীল তো এসেছিল দিন পাঁচেক আগে বিকেলের দিকে তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে স্লিপ পাঠিয়েছিল মহিমের হাতেই অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেনি সাক্ষাতের কারণ তো জানাই আছে হয় শোয়ের টিকিটের জন্য হাতে পায়ে ধরা না হয় কোনো ফাংশনে যাবার জন্য পিড়াপিড়ি এককালে প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছে বই কি সমরেশ কিন্তু এখন যে সমরেশ আর সেই সমরেশ নেই সে কথাটা অনেকেই ভুলে যায় আর টিকিটের জন্য আবদার জিনিসটা তো বাঙালিদের মজ্জাগত ফুটবলের টিকিট ক্রিকেটের টিকিট থিয়েটারের টিকিট গান বাজনার টিকিট ম্যাজিকের টিকিট এর আর শেষ নেই লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে যদি আসল লোকের কাছে চাইলে পাওয়া যায় তাহলে মিথ্যে হাঙ্গাম কেন যত সব কুঁড়ের দল অথচ না দিলে বলবে ব্রামা দ্য গ্রেটের ভারী দেমাক হয়েছে নইলে পুরনো আলাপিদের এইভাবে নিরাশ করে এ ভদ্রলোক তো এসেছিলেন সেদিন হ্যাঁ নির্ঘাত কোনো ফেভার চাইতে সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো কিন্তু তা করবে না তখনকার দিনে আড়াইশো টাকা দাম ছিল সেটটার বহুদিন আউট অফ প্রিন্ট আজকের দিনে নতুন করে ছাপলে কম করে হাজার টাকা দাম হবে সমরেশ কথা থামিয়ে ভুরু কুঞ্চিত করল তারপর বলল কিরকম দেখলে ভদ্রলোককে আমার সঙ্গে কলেজে পড়তো বহুকাল দেখা নেই রোগা আধ পাকা চুল ঘন ভুরু চোখ দুটো তীক্ষ্ণ আমি বললাম আপনি এ সময় দেখা করেন না তাও জোর করে আমাকে দিয়ে স্লিপ পাঠালেন বললেন ওর নাম শুনলে নাকি আপনি দেখা করতে পারেন হুম সুশীল তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেবার স্মৃতি সমরেশের মন থেকে একেবারে মুছে গেছে কি মূর্খই ছিল সে নিজে দশ বছর আগে নইলে এমন বই কেউ ধার দেয় তখনও পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল সেটা সমরেশের মনে আছে হাত সাফাইটা বেশ ভালো পারত তবে ধৈর্য বা অধ্যবসায় কোনোটাই ছিল না তাছাড়া অবশ্যই সমরেশের মতো ধনী বাপও ছিল না তাই ম্যাজিকটাকে পেশা হিসেবে নেবার প্রশ্ন সুশীলের ক্ষেত্রে ওঠেনি সেই লোকের কাছে আজ দশ বছর থেকে পড়ে আছে সমরেশের সংগ্রহের সবচেয়ে মূল্যবান দুটি বইয়ের একটি ভরসা এই যে জানা যখন গেছে তখন ফেরত পাওয়ার একটা উপায় হবে নিশ্চয়ই সেদিন সন্ধেবেলা কলা মন্দিরে শো ছিল রাত দশটা নাগাদ বাড়ি ফিরে এসে সমরেশের আবার মনে পড়ল বইয়ের কথাটা বছর বারো আগে প্রথম কিনে বই দুটো সুশীলকে দেখিয়েছিল সেটাও মনে পড়ল সুশীলের মন্তব্যটাও মনে পড়লো জাদুবিদ্যার ইতিহাসে একদিন তোমারও নাম লেখা হবে সমরেশ সুশীলের অবস্থা তেমন সচ্ছল নয় সেটা সমরেশ জানে সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে দুটি মেয়েও হয়েছিল একটির অন্নপ্রাশনে সমরেশ নেমন্তন্ন খেয়েছিল ইতিমধ্যে আরও সন্তান হয়ে থাকতে পারে এমন মানুষের টাকার টানাটানি আশ্চর্য কিছু নয় সে যদি বইটা বিক্রি করে দিয়ে থাকে মহামূল্য সেটটা পঙ্গু হয়ে যেতে পারে মনে করে সমরেশের বুকের ভেতরটা মোজড় দিয়ে উঠল পন্থা একটাই সে নিজে যখন বইটা ফেরত নিতে আসেনি তখন তাকে চিঠি লিখে সেটার কথা মনে করিয়ে দিতে হবে সমরেশ লিখল প্রিয় সুশীল সেদিন তুমি এলে অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না আশা করি কিছু মনে করনি আমার একটা বই ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক প্রথম খণ্ড দশ বারো বাহাত্তর তারিখে আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে এ কথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষর বলছে ওটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং অধুনা দুষ্প্রাপ্য পত্রপাঠ যদি সেটা ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই সকালের দিকে এলে চা যোগে কিঞ্চিত আড্ডাও হতে পারে শুভেচ্ছা নিয়ম সমরেশ চিঠিটা লিখে বার দুয়েক পড়ে দেখল সমরেশ ফেরত দেবার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে তবে রূঢ়ভাবে নয় এটাই দরকার খামের ওপর ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশ ড্রাইভার রঘুনাথের হাতে চিঠিটা দিয়ে দিল তৎক্ষণাৎ ডাকে ফেলে আসার জন্য কলকাতার ডাক বিভাগ যে সবসময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয় তবে তাদের গাফিলতির জন্য চার দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদার দেখা দিল না তখন সমরেশ রীতিমতো বিরক্ত বোধ করল এখন কি করা নিজে গিয়ে সরাসরি বইটা ডিমান্ড করাটা কি একটু বিসদৃশ্য মনে হবে তাহলেও যদি ধরে নেওয়া যায় যে চিঠি সুশীলের হাতে পৌঁছয়নি ডাকে খোয়া গেছে তাহলে এছাড়া গতি কি বুকশেলফের দিকে চোখ পড়লে দ্বিতীয় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাবে সমরেশের মনটা হু হু করে ওঠে বইয়ের নেশা এমনই জিনিস ওটা উদ্ধার না করা অবধি শান্তি নেই সাতের তিন মাধব লেনে থাকে সুশীল তালুকদার রবিবার সকালে গেলে তাকে বাড়িতে পাবার সম্ভাবনাটা বেশি তাই সেটাই করল সমরেশ নটার সময় সুশীলের কলিং বেলে তার হাত পড়ল মাধব লেনে এ সময় লোক চলাচল যথেষ্ট সমরেশ কোনো জনপ্রিয় ফিল্ম স্টার হলে আর রক্ষা ছিল না কিন্তু এমনি দেখে তাকে ব্র্যামা দ্য গ্রেট বলে চেনার উপায় নেই স্টেজে সে গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি ব্যবহার করে এবং নিজের আসল চেহারা কাগজে ছাপতে দেওয়ায় তার নিষেধ আছে কাকে চাই দরজা খুলেছে একটি চাকর সুশীলবাবু আছেন কি হ্যাঁ আগে হ্যাঁ কি নাম বলবো বলো সমরেশ বাবু দেখা করতে এসেছেন চাকর তাকে বসতে বলে ভেতরে চলে গেল বাবুকে ডাকতে দরজার পিছনে বৈঠকখানায় ছড়ানো রয়েছে গোটা চারেক সাধারণ সোফা ও চেয়ার মাঝখানে একটা গোল কাশ্মীরি কাঠের টেবিল একপাশে একটা ছোট বইয়ের আলমারির মাথায় একটা ওয়ার পড়ানো রেডিও দেওয়ালে গোটা তিনেক ছবি ও দুরকম ক্যালেন্ডার সমরেশকে বসার সঙ্গে সঙ্গেই আবার উঠতে হলো চোখ কপালে তুলে পর্দা ফাঁক করে হাসি মুখে ঘরে ঢুকেছে তার কলেজের সহপাঠী সুশীল তালুকদার কি সর্বনাশ একই সৌভাগ্য আমার হ্যাঁ কোন দিকে সূর্য উঠলো ভায়া আমার চিঠিটা পাওনি বোধ হয় পেয়েছি বই কি তাহলে সমরেশ হতভম্ব সুশীল বসেছে তার মুখোমুখি সোফায় ব্যাপার কি জানো বইয়ের প্রতি তোমার যে কি দুর্বার আকর্ষণ সে তো জানি আর সেদিন তো গিয়ে দেখলুম আরও কত বেড়েছে তোমার সংগ্রহ তাই ভাবলুম যদি জবাব না দিই তাহলে তোমার সশরীরে এসে পড়াটা খুব আশ্চর্য নয় তা অনুমান ঠিকই করেছি কি বলো সশরীরে এসে পড়ে সমরেশের যে খুব ভালো লাগছিল তা নয় দুজনের জগৎটা যে একেবারে আলাদা হয়ে গেছে সেটা সে বুঝতে পারছিল পৃথিবীর চল্লিশটা বড় শহরের কত লক্ষ লোককে সে তার জাদু বলে বশ করেছে আরও কত লক্ষকে করবে আর সুশীল কতটা সংকীর্ণ তার জগৎটা ভাবলে অনুকম্পাই হয় বইটা পেলেই সমরেশ উঠবে এর সঙ্গে বসে গাল গল্প করার সময় তার নেই তুমি চালটা ঠিকই চেলেছ এমনিতে হয়তো সত্যি আশা হতো না শো চলছে তো শহরে তাই বেজায় ব্যস্ত এবার বইটা যদি ফেরত দাও তো উঠে পড়ি বই আছে তো নাকি <laughs> তোমার কোনো বই আমার কাছে নেই ভাই সে কি বই আছে তোমার বাড়িতেই মানে খাতায় যে তোমার হাতে লেখা দেখলাম তা থাকবে না কেন খাতাটা কোথায় থাকতো সেটা তো আমার জানা ওই ছোকরাটির কথা শুনেই যখন বুঝলাম তোমার সঙ্গে দেখা হবে না তখন মাথায় একটা মতলো এলো দেখি না একটু রগড় করে ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিল তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুক সেখানেই আছে ম্যাজিকের বইটা শেলফে দেখতে পাচ্ছিল লিখে দিলুম খাতায় সেটা নাম আমার নাম আর দশ বছর আগেকার একটা তারিখ তারপর দু ভলিউম বইয়ের এক ভলিউম বার করে লুকিয়ে রেখে দিলুম তোমারই ঘরে কোথায় তোমার যে বাক্স প্যাটার্নের পুরনো গ্রামাফোনটা আছে সেটা ঢাকনা খুললেই পাবে কিন্তু কিন্তু কিঞ্চিত আশ্বস্ত ভাবের সঙ্গে একটা হতভম্ব ভাব সমরেশের মনটাকে দুভাগে চিরে ফেলেছে এরকম পাগলামির কারণটা কি কারণটা আর কিছুই নয় ভাই সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিল আমার দুই মেয়ের অটোগ্রাফের খাতা রামা দ্য গ্রেট আমার কলেজে সহপাঠী ছিল সেটা তাদের বলেছি তার উপরে তোমার ম্যাজিক দেখে তারা অভিভূত আবদার করলো তোমার সই নিয়ে আসতে হবে তা তুমি তো দেখা করলে না শুনে তারা প্রচণ্ড খাপ্পা তোমার ওপর থেকে ভক্তি চলে যায় আর কি এটা হবে আমি জানি যদিও হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয় বললুম বেচারা অসুখের জন্য আসতে পারিনি এবার দেখিস একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে আর হলেও তাই ওরে রুনু শুনু ও তোরা আয় রে দেখে যা তোদের বাপের কথা ঠিক হলো কিনা পরক্ষণেই পর্দা ফাঁক করে বারো থেকে ষোলো বছর বয়সের দুটি ছিপছিপে মেয়ে মুখে সলজ্জ হাসি ও চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা কলম ধরল সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল কাকে ধাপ্পা দিতে পারে এমন লোকও এই কলকাতা শহরেই আছে এটা তার জানা ছিল না সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের ধাপ্পা সমরেশের চরিত্রে মীর মহিমের চরিত্রে সোমক অন্যান্য চরিত্রে গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দ্বীপ ধ্বনি পরিকল্পনা শুভদ্বীপ পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক শেষ হল ধাপ্পা সামনের সপ্তাহে সত্যজিৎ রায়ের লেখা আরেকটি গল্প নিয়ে আবার হাজির হবে সানডে সাসপেন্স